পরিদের সাথে সাক্ষাৎ একদিন এক বিদেশি রাজসভায় রাজা কৃষ্ণদেব রায়ের সাথে দেখা করতে আসেন মহারাজ বাইরে একটি লোক আপনার সাথে দেখা করতে এসছে ও বলছে নীল দেশ থেকে এসছে ওর গায়ের রং নীল রাজা উৎসুক হয়ে উঠলেন ওকে ভেতরে পাঠাও নমস্কার মহারাজ আমি নীলকেতু আমার কাছে জাদু শক্তি আছে Ha ha ha ha! <laughs> মহারাজ আমি এমন জায়গার সন্ধান জানি যেখানে পুরীরা থাকে আমি আমার জাদু বলে আপনাকে পুরীদের নৃত্য দেখাবো বাবা আমারও পরীদের নৃত্য দেখতে ভালোই লাগবে নিশ্চয় মহারাজ কিন্তু সেখানেই সম্ভব যেখানে রাত্রে পরীরা একত্রিত হয় কোথায় সেই জায়গা আমি তোমার সাথে যাবো মহারাজ এই জায়গাটা শহরের বাইরে এক পুরনো জলাধারের পাশে আপনাকে ওখানে মাঝরাতে একা আসতে হবে তবেই দেখতে পাবেন না মহারাজ আপনার একা যাওয়া ঠিক হবে না কিন্তু রাজা সেনাপতির কথা না শুনে একা একা সেখানে যেতে রাজি হয়ে গেলেন ওই রাতে রাজা ঘোড়ায় চেপে ওই পুরনো জলাধারের কাছে গেলেন সম্পূর্ণ একা একা রাজা ওখানে পৌঁছেই ডাক দিলেন তুমি কোথায় নীলকেতু আমি তো এখানে মহারাজ তখনই ওদের দুজনকে নিরস্ত্র দেখে সৈনিকরা ঘিরে ফেলল রাজা এবং নীলকেতু এতে আশ্চর্য হয়ে যায় মহারাজ এই লোকটি পাশের রাজ্যের গুপ্তচর ও নিজের গায়ে নীল রং লাগিয়েছে যাতে অন্য রকম দেখতে লাগে আমার তখনই সন্দেহ হয়েছিল যখন ও আপনাকে একা ডেকেছিল তাই আমার চাকরকে ওর পেছনে লাগিয়েছিলাম আমার চাকর এসে বলল যে শত্রু সৈন্য আপনাকে মারার ষড়যন্ত্র করছে তখনই আমি সেনাপতির সাথে মিলিয়ে শত্রুকে ধরার উপায় বার করেছি রাজা টেনালি রামাকে নিজের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিলেন আর ওকে অনেক উপহারও দিলেন